উপর জাদু করা হয়েছে ولقد جعلنا في السماء بروجا ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا, وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش ومن لستم له برازقين আকাশে আমি অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি দর্শকদের জন্য সেগুলো সুসজ্জিত করেছি এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলো সংরক্ষণ করেছি কোন শয়তান সেখানে অনুপ্রবেশ করতে পারে না তবে আড়ি পেতে বা চুরি করে কিছু শুনতে পারে আর যখন সে চুরি করে শোনার চেষ্টা করে তখন এটি জ্বলন্ত অগ্নিশিখা তাকে ধাওয়া করে পৃথিবীকে আমি বিস্তৃত করেছি তার মধ্যে পাহাড় স্থাপন করেছি সকল প্রজাতির উদ্ভিদ তার মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে উৎপন্ন করেছি এবং তার মধ্যে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 দেখে রেখেছি এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন তিনি জ্ঞানময় ও সব কিছু জানেন ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجن خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে আর এর আগে জিন্দের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে তারপর তখনকার কথা স্মরণ করো যখন তোমার র ফেরেশতাদের বললেন আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করছি যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব এবং তার মধ্যে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 থেকে সৃষ্টি করেছ আল্লাহ বললেন তবে তুমি বের হয়ে যাও এখান থেকে কেননা তুমি ঠিকৃত আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর অভিসম্পাদ সে আরোজ করল হে আমার রব যদি তাই হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও যেদিন সকল মানুষকে পুনর্বার উঠানো হবে বললেন ঠিক আছে তোমাকে অবকাশ দেয়া হলো সেদিন পর্যন্ত যার সময় আমার জানা আছে সে বলল হে আমার ডব তুমি যেমন আমাকে বিপদগামী করলে ঠিক তেমনি ভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপদগামী করব তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নির্বাচিত করে নিয়েছ তাদের ছাড়া قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل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 বলল সালাম তোমার প্রতি সে বলল আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি তারা জবাব দিল ভয় পেও না আমরা তোমাকে এক পরিণত জ্ঞান সম্পন্ন পুত্রে সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম বলল তোমরা কি বার্ধক অবস্থায় আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ একটু ভেবে দেখো তো এ কোন ধরনের সুসংবাদ তোমরা আমাকে দিচ্ছ তারা জবাব দিল আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি তুমি নিরাশ হও না ইব্রাহিম বলল পথভ্রষ্ট লোকেরাই তো তাদের রবে রহমত থেকে নিরাশ হয় তারপর ইব্রাহিম জিজ্ঞেস করল হে আল্লাহর প্রেরিতরা তোমরা কোন অভিযানে বের হয়েছ তারা বলল আমাদের একটি অপরাধী সম্প্রদায়ের দিকে পাঠানো হয়েছে শুধুমাত্র লুতের পরিবার বর্গ এর অন্তর্ভুক্ত নয় তাদের সবাইকে আমরা বাঁচিয়ে নেব তার স্ত্রী ছাড়া যার জন্যে আল্লাহ বলেন আমি স্থির করেছি সে পিছনে অবস্থানকারীদের সাথে থাকবে فلما جاء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 ব্যাস সোজা চলে যাও যেদিকে যাবার জন্যে তোমাদের হুকুম দেয়া হচ্ছে আর তাকে আমি ফয়সালা পৌঁছে দিলাম যে সকাল হতে হতে এদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين ইত্যবসর নগরবাসীরা মহা উল্লাসে উচ্ছ্বসিত হয়ে লুতের বাড়ি চড়াও হল লুত বলল ভাইয়েরা আমার এরা হচ্ছে আমার মেহমান আমাকে বেজত করো না আল্লাহকে ভয় করো আমাকে লাঞ্ছিত করো না তার বলল আমরা না তোমাকে বারবার মানা করেছি সারা দুনিয়ার ঠিকেদারি নিও না লোত লাচার হয়ে বলল যদি তোমাদের একান্তই কিছু করতেই হয় তাহলে এই যে আমার মেয়েরা রয়েছে لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها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 এবং তাদের মধ্যেকার সকল জিনিসকে সত্য ছাড়া অন্য কিছুর ভিত্তিতে সৃষ্টি করিনি এবং ফয়সালার সময় নিশ্চিতভাবে আসবে কাজী হে মোহাম্মদ এই লোকদের আজে বাজে আচরণগুলোকে ভদ্রভাবে উপেক্ষা করে যাও নিশ্চিতভাবে তোমার রব সব স্রষ্টা এবং সব কিছু জানেন ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين আমি তোমাকে এমন সাতটি আয়াত দিয়ে রেখেছি যা বারবার আবৃত্তি করার মতো এবং তোমাকে দান করেছি মহান কোরআন আমি তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর লোকদের দুনিয়ার যে সম্পদ দিয়েছি সেদিকে তুমি চোখ উঠিয়ে দেখো না এবং তাদের অবস্থা দেখে মনক্ষুণ্ণ হও না তাদের বাদ দিয়ে মুমিনদের প্রতি ঘনিষ্ঠ হও এবং অমান্যকারীদেরকে বলে দাও আমি প্রকাশ্য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 যথেষ্ট শীঘ্রই তারা জানতে পারবে আমি জানি এরা তোমার সম্বন্ধে যেসব কথা বানিয়ে বলে তাতে তুমি মনে ভীষণ ব্যথা পাও এর প্রতিকারী যে তুমি নিজের রবে প্রশংসা সহকারে তার পবিত্রতা মহিমা বর্ণনা করতে থাকো তার সকাশে সিস্ত অবনত হও এবং যে চূড়ান্ত সময়টি আসা অবধারিত সেই সময় পর্যন্ত নিজের রবের বন্দুকি করে যেতে থাকো